सच्चा रब है करीम तू तेरी शान जल्ला जलालुहु আহকামুল জুমা অনুষ্ঠানের সঙ্গে আছে আমি মোস্তাফিজুর রহমান আর নিশ্চয়ই সুপ্রিয় শ্রোতা আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আহ, প্রতি সপ্তাহে এক একটি বিষয় উপস্থাপন করার চেষ্টা করি কোরআন এবং সুন্নাহের আলোকে যাতে করে আমরা শির্ক মুক্ত আহ, ইমান করতে পারি শির্ক মুক্ত আমরা আহ, বিশ্বাস আল্লাহর উপর স্থাপন করতে পারি শির মুক্ত আমল করতে পারি বিদাত মুক্ত আমল করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তালা দশই মহরম যেহেতু কালকে আশুরা এবং মহরমের তাৎপর্য গুরুত্ব ফজিলত মাহাত্ম এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব তো আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনারা যা করবেন অর্থাৎ দুটি মাধ্যম ব্যবহার করতে পারেন প্রথমত এস এম এস এর মাধ্যমে যদি আপনারা আমাদের সাথে যোগ দিতে চান আপনাদের মনের কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে চান তাহলে সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর ডি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে যদি ফেসবুকে আমাদের সাথে যোগ দিতে চান সেটিও পারেন সেজন্য যা করবেন লগ ইন করতে হবে লগ ইন করবেন যেভাবে আমি বলে দিচ্ছি www.facebook.com স্ল্যাশ রেডিওধ্বনি ninety one point two F M এ এআইডিতে নিশ্চয়ই আপনারা ঢুকলে দেখতে পাবেন আমাদের পেজ ওপেন রয়েছে সেখানেও আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন তো আমরা আমাদের মুখতারামের কাছে যাচ্ছি যে মুখতারাম মুফতি লুৎফর রহমান ফরাইজি উনি আমাদের সাথে রয়েছেন মুখতারাম কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছে মোহতারাম নিশ্চয়ই আপনি জানেন যে দশই মহরম কালকে যেটাকে আমরা আশুরাও বলে থাকি তো আসলে প্রথমত আপনাকে আমি যেটি জানতে চাচ্ছি আপনার কাছে আমাদের লিসেনাররা আমাদের সাথে রয়েছেন আমি জানতে চাচ্ছি যে এই আশুরার এত গুরুত্বটা আসলে কোন কারণে এবং আশুরা বা দশে মহরম অন্যান্য দিনের মতোই তো একটি দিন তো এই দিনটাকে বিশেষভাবে উদযাপনের জন্য আসলে কতটুকু শরীয়তে দিক নির্দেশনা রয়েছে সে বিষয়ে যদি বলেন আসলে এই বিষয়টির কথা বলার জন্য প্রথমেই আমরা পবিত্র কালামুল্লার একটি সুরা যে তবার ছত্রিশ নম্বর আয়াতের প্রথম অংশ যদি দেখি জি সেখানে আল্লাহ রব আলমিন ইরশাদ করেছেন ইন্না ইদ্দাতের শুহুর ইন্দাল্লাহ ইসনা আশারা শাহরাং ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম জি এই আয়াতে কারিমায় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার শব্দে বলতেছে নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস বারোটি আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চারটি সম্মানিত এই আয়াতে বলতেছেন যে চারটি মাস হচ্ছে সম্মানিত মাস জি এর মাঝে এই চারটি মাস কোনটি এটি স্পষ্ট শব্দে হাদিসের মাঝে এসেছে জান আবি বাকরা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الزمان قد استدار كهيئة يوم خلق الله السماوات والارض السنة اثنا عشر شهرا منها أربعة حرم ثلاث متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب জি হজরত আবু বাকরা রাজি আল্লাহ তালন থেকে বর্ণিত রসুল করিম সাল্লাহ আলী আসালাম ইরশাদ করেছেন আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেন সেদিন যেভাবে কাল ছিল তা আজও অনুরূপভাবে বিদ্যমান বারো মাসে এক বছর তন্মধ্যে চার মাস পবিত্র যার তিন মাস ধারাবাহিকভাবে তথা জিলকদ জিলহজ ও মহরম ও মুজার গোত্রের রজব এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি মাস এই হাদিসটি এসেছে সহি বোখারি হাদিস নং চার হাজার ছয়শো বাষট্টি এবং চার হাজার তিনশো পঁচাশি এবং সহি মুসলিমেও এই হাদিসটি এসেছে জি এই হাদিসগুলো এই হাদিস এবং পবিত্র কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারতেছি যে এই মহরম মাসটাই একটা উত্তম মাস এবং এই মাসটা অনেক ফজিলতপূর্ণ মাস জি এছাড়াও এই মাসের ফাজায়েল রসিল করিম সাল্লাহ আলাইস্লামের আরও অন্যান্য হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যেমন এক হাদিসের রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেছেন আন আবি হুরার আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আফজালু সিয়ামি বাদ রমাদান করছেন যে রমজানের পর আল্লাহর মাস মহারমের রোজা হলো সর্বশ্রেষ্ঠ হাদিসটি এসেছে সহি মুসলিম দুই নম্বর খণ্ড তিনশো আটষট্টি নম্বর পৃষ্ঠা এই সকল হাদিসের মাধ্যমে আমরা এই কথা বুঝতে পারতেছি যে মহারম মাসটাই একটা ফজিলতপূর্ণ মাস এখন প্রশ্ন হচ্ছে আশুরা আশুরা বলা হয় আশ্রুন থেকে আসছে আরবির মানে দশম দিন মহরম মাসের দশম তারিখটাকেই মূলত আশুরা বলা হয়ে থাকে এই মাসের শ্রেষ্ঠত্বটা কেন আসলো এটা অনেকে অনেক কথা বলেন এই আশুরার বিষয়ে দশ তারিখের বিষয়ে এই বিষয়ে অনেক জাল এবং বানোয়াট কথাও রয়েছে যে এই দিন অনেক অনেক ঘটনা ঘটেছে তবে সবচেয়ে বিশুদ্ধ কথা হচ্ছে যেটি বোখারিতে এসেছে যে এই দিন হজরতে মুসা আলি সালাতাম এদিন তিনি ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউনের বাহিনী সেদিন পানিতে নিমজ্জিত হয়ে নিহত হয়েছিল এই জন্য এই দিনটা খুবই একটা গুরুত্বপূর্ণ দিন ইসলামের মাঝে এই জন্য রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম যখন মদিনায় দেখলেন যে ইহুদিরা এই দিন রোজা রাখতেছে তখন রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম মুসলমানদেরকে বললেন যে মুসা আলাহিসাল্লাম তো আমরা মুসা আলাহিসাল্লামকে আমরা নবী মানি সুতরাং ওই দিন তারা যদি রোজা রেখে থাকে তাহলে সেদিন আমরাও রোজা রাখতে পারি এই জন্য হাদিসের মাঝে এসেছে রসুল করিম সাল্লাহ আসলাম ইরশাদ করেছেন সুমু আশরা জি ওয়াখালিফু ফি হিল ইয়াহুদ সুমু কাবলাহু ইয়ামান আও বাদাহু ইয়ামান জি রসুল করিম সাল্লাহ ইরশাদ করলেন যে তোমরা আশুরা রোজা রাখো এবং ইহুদিদের সাদৃশ্য পরিত্যাগ করো যেহেতু ইহুদির একদিন রোজা রাখে শুধু আশুরার দিন অর্থাৎ দশ তারিখ এই জন্য রসুল করিম সাল্লাম তাদের বিরোধিতা করার জন্য তাদের সাদৃশ্য পরিত্যাগ করে এরশাদ করলেন যে তোমরা সুমু কবলাহু ইয়ামান আও বাদাহু ইয়ামান ওই দশম তারিখের আগে অথবা পরে একদিন অতিরিক্ত রোজা রাখো এছাড়া আরও অনেক হাদিস রয়েছে বোখারিতে মুসলিমে আবুদাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাই বহুত হাদিস রয়েছে যে সকল হাদিসের মাধ্যমে বোঝা যায় এই দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন মোহতারাম আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে রাসুল সাল্লাহ আলহিহাস্লামের যে হাদিসটি আমরা শুনলাম আপনার কাছ থেকে মানে ইহুদিদের সাথে সাদৃশ্য না রেখে দুটি রোজা রাখতে বললেন কোনো ভাই যদি একটি রোজা দশই মহরম রাখেন তাহলে কি সব পাবেন কি না এই ব্যাপারে হ্যাঁ বুঝতে পারছি আপনার প্রশ্নটা যে হ্যাঁ এটা আরো অনেক মানুষেরই প্রশ্ন যে যে মানে এখানে যেহেতু দুইটা রাখতে বলা হয়েছে জি জি মূলত আসুরা রোজা একটাই জি এটি হচ্ছে দশম আশুরা তো দশম দশম সেই হিসেবে দশম তারিখের রোজাটাই আশুরা রোজা বাকি রসুল করিম সাল্লাম তাদের সাদৃশ্যতা পরিহার করার জন্যই এই নির্দেশটা দিয়েছেন তাহলে ইসলামী শরীয়তের এইটা মুস্তাহাব এটা বলতে হবে যে আগে বা পরে একটা বাড়াতে হবে বাকি ওই দিন রোজা রাখলে সব হবে না বিষয়টা এমন না সব হবে বাকি দুইটা রাখা এটাই হচ্ছে উত্তম জি তো মোহতারাম আপনার কাছে জানতে চাচ্ছি যে আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কিছু সমন্বিত বিতর্কিত বিষয় বলা চলে এবং নব উদ্ভাবিত কিছু বিষয় আমরা দেখতে পাই যে উদ্ভাবিত বিষয়গুলো আসলে কতটুকু সম্মত আমরা বিষয়গুলো অনেকাংশেই আমরা বুঝতে পারি যে আসলে কোরআন সুন্নাহে আমরা কোথাও এই ধরনের আমলের কথা জানি না কিন্তু আমাদের সমাজে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে তো এই আমলগুলোর ব্যাপারে আসলে কোনো দলিল আছে কিনা আপনি যদি বলেন যেমন তাজিয়া মিছিল তারপরে কি বলে হাই হোসেন হাই হোসেন করে যে মাতম করা হয় সেখানে নিজেদের পিঠকে ছিঁড়ে ফেলা হয় ছিঁড়ে ফেলা হয় তারপরে নিজেদেরকে রক্তাক্ত করে ফেলা হয় এই এই সমস্ত বিষয়গুলো বা কর্মকাণ্ডগুলো যে এবাদতের নিয়তে কোনো ভাই যদি করেন তাহলে আলটিমেটলি এর দ্বারা কি মানুষ যারা করছেন তারা কোনো সব পাবেন নাকি এটা বাড়াবাড়ি বলা হবে নাকি আবেগের বশবর্তী হয়ে এটা কি তারা রেফারেন্স হিসাবে এবাদত মনে করছেন সে বিষয়টি যদি একটু মানে বলেন আমাদের লিসেনারদের সামনে মোহতারাম এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে এবং আমাদের দেশে এবং সারা বিশ্বেই এক সম্প্রদায় রয়েছেন যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন শিয়া সম্প্রদায় বলে আমরা যাদেরকে জানি তারা মূলত এই কাজগুলি করে থাকেন জি যে মরসিয়া মাতম হাই হুসাইন হাই হুসাইন বলে তারা তাজিয়া মিছিল করে থাকেন আসলে একটি হচ্ছে আবেগ আর একটি হচ্ছে দিন জি শুধুমাত্র আবেগের নাম দিন নয় দিন হচ্ছে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের নির্দেশ পালন করার নাম জি রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আল্লাহ রব আলমিন পরিষ্কার ভাষায় নির্দেশ করেছেন ওমা আতা কুমর রসুল ফাকুসুহ ওমা নাহা কুমান হুফান্তাহ জি রসুল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করে এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো তাহলে মৌলিকভাবে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের আনিত দিনের অনুসরণ করার নামই হচ্ছে ইসলাম এবং এটাই দিন জি শুধুমাত্র নিজের আবেগকে বাস্তবায়ন করার নাম কখনোই দিন হতে পারে না জি তো আমরা যদি কোরআন এবং হাদিসকে সামনে রেখে এই শিয়া সম্প্রদায় বা এই বিশেষ গোষ্ঠী তাদের কাজকর্মকে আমরা যাচাই করি তাহলে তাহলে দেখতে পাবো যে তাদের পুরা কর্মকাণ্ডটাই কোরআন এবং হাদিসের খেলাফ এবং বিরোধী কারণ কোরআন করিমের অসংখ্য আয়াত রয়েছে যেখানে আল্লাহ রবুল আলমিন বান্দাকি সুখের সময় বিভিন্ন সময়ে সবর ধৈর্য ধরতে বলেছেন জি যেমন ইয়াইহল্লাদিন আমানুস্তাইনু বিশ্বরি ওসালা যেখানে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে তোমরা সবর ধৈর্য ধারণ করো কিন্তু এভাবে নিজেকে রক্তাক্ত করা হাই মানে হাই হতাশ করা মাতম করা এটা সরাসরি পবিত্র কোরআনের বিরোধী শুধু তাই নয় এই আমরা ইতিপূর্বে শুনেছি যে এই মাসটি একটি পবিত্র মাস যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে এবং বারো মাস সৃষ্টি হয়েছে সেই সময় থেকে এটি একটি পবিত্র মাস এই পবিত্র মাসকে পবিত্র রাখার জন্য আল্লাহ রব আলমিন পবিত্র কোরআন কারিমের মাঝে এরশাদ করেছেন এই মাসকে যেন কলঙ্কিত না করা হয় এবং এই পবিত্র মাসকে যেন নষ্ট না করা হয় তো এইভাবে নিজেকে আঘাত করা নিজেকে মানে রক্তাক্ত করা এই বিষয়টা এটা মূলত ইসলামের মুসলমানদের বিষয় নয় বরং এটি ইহুদি ধর্মের একটি কাজ জীবন পবিত্র কালামুল্লাহ এসেছে ও ইদা কলা মুসালি কৌমি কৌমিহি ইয়া কৌমি ইন্নাকুম জলামতুম বিত্তি বিত্তিখাযিকুমুল ইজলা ফাতুবু ইলা বারি ইকুম ফাকতুলু আফুসাকুম জি হজরত মুসা আলী ইসালাতাম যখন তুর পাহাড়ে গেলেন তখন মুসা আলাহ ইসলামের উম্মত যারা রয়েছে ইহুদিরা তারা গুবোৎসব পূজা যখন শুরু করে দিল তখন আল্লাহ রবুল আলম এই নির্দেশ আনলেন যে যারা গুবোৎসব পূজা করেছো খারাপ কাজ করেছো গুনাহের কাজ করেছো তোমাদের এর প্রাশ্চিত্য হচ্ছে তোমাদের এই অপরাধের প্রাশ্চিত্য হচ্ছে তোমরা নিজেকেই নিজে হত্যা করবে নিজেকে আঘাত করা নিজেকে ক্ষতিগ্রস্ত করা নিজেকে হত্যা করে ফেলা এটা ইসলামের বিধান নয় বরং ইহুদিদের কাজ জি এটা ইহুদি ধর্মের কাজ সুতরাং এটিকে ইসলাম ধর্মে নিয়ে আসার কোনো সুযোগ নেই এছাড়াও আরও অনেক হাদিস রয়েছে যেখানে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম এই সকল কাজ করতে পরিষ্কার ভাষায় নিষেধ করেছেন যেমন এক হাদিসের মাঝে এসেছে আন আবদুল্লাহ আলী নবিগি সাল্লাহ আলী ওয়াসাল্লাম কল লাইসা মিন্না মা জরাবাল খুদুদা ওয়াশাক্কাল জুয়ুবা ওয়াদা বিদাওয়াল হিলিয়া হজরত আবদুল্লাহ বিন মাসুদ রদিউল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সে ব্যক্তি আমাদের দলের লোক নয় যে মৃতের সুখে এটা মানে উজ্জ্ব আছে নিজ মুখমণ্ডলে হাত দ্বারা আঘাত করে জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং অন্ধকার যুগের লোকদের মতো হা হতাশ করে জি এই হাদিসটি এসেছে মুসান্নাফ ইবনে আবি সাইবা হাদিস নং এগারো হাজার তিনশো উনচল্লিশ মুসনাদ আহমদ হাদিস নং তিন হাজার ছশো আটান্ন সহিউল বুখারি হাদিস নং এক হাজার দুইশো সাতানব্বই এবং সহি মুসলিম হাদিস নং একশো পঁয়ষট্টি এছাড়া আরও অন্যান্য হাদিস গ্রন্থ এই হাদিস এসেছে এছাড়া আরেক হাদিসের মাঝে রসুল করিম সাল্লাহ আলাইসলাম ইরশাদ করেছেন যে আনা বেরি উম মিম্মান খালাকা ওয়া সালাকা ওয়া খারাকা জি রসুল করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে আমার সাথে ওই ব্যক্তির সম্পর্ক নেই যে মাথা ক্যাশ ছিন্ন করে উচ্চ স্বরে বিলাপ করে এবং জামা ছিঁড়ে ফেলে এই হাদিসটি এসেছে সহি মুসলিম হাদিস নং একশো চার এছাড়া সহি এ- এছাড়া আহ, সুনানে নাসাই এবং মুসনাদে আহমদ সহ অন্যান্য হাদিস গ্রন্থ তার মানে কি এটা বহির প্রকাশ এভাবে করার ব্যাপারে নিষেধ করা হয়েছে পরিষ্কার নিষেধাজ্ঞা এসেছে এবং আরেকটা হাদিসের মধ্যে এসেছে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لعن رسول সাল্লাহ আলী ওয়াসাল্লাম আন্না ইহাতা ওয়াল ওয়াল মুস্তামিয়াতা জি অর্থাৎ রবি বলতেছেন যে রসুল করিম সাল্লাহ হজরত আবু সৈদ খুদ্ি বলতেছেন যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লাম বিলাপ কারিনীকে এবং তা শ্রবণকারীকে অভিসম্পাত করেছেন জি পরিষ্কার হাদিস মুস্তাদ আহমদ হাদিস নং এগারো হাজার ছয়শো বাইশ এই হাদিসটি বোঝাচ্ছে যারা মাতম করে মর্সিয়া করে এটা করা যারা করবে তাদের উপরে আল্লাহ নবী অভিশাপ করতেছেন এবং যারা এগুলো দেখে জি তাদের উপরে অভিশাপ সুতরাং আমি আহলে বাইতের মুহিব্বিন দাবি করি আহলে বাইতকে আমি মহাব্বত করি রসুল আর রসুল করিম সাল্লাহ সাল্লামকে মহাব্বত করি তার নাতিকে মহাব্বত করি তার তৌহিদ্রকে মহাব্বত করি এই কথা বলে নবীর আদেশকে অগ্রাহ্য করা নবীর আদেশের বিপরীত কাজ করা এটা কিছুতেই রসুল করিম সাল্লাহামের প্রতি মহাব্বতের বহি প্রকাশ করতে পারে না বরং নবীর প্রতি মহাব্বতের বহি প্রকাশ তখনই হবে যখন আমি রসুল করিম সাল্লাহ আলাইসলামের প্রত্যেকটা আদেশকে এবং নিষেধকে আমি মেনে নেব জি ধন্যবাদ মোহতারাম সুপ্রিয় শ্রোতা শুনছেন সত্য আপনারা শুনছেন যে আমাদের radio Dhwani ninety one point two F M এর জুমাবারের আয়োজন আহকামুল জুমা আর এখন থেকে সত্যের সন্ধানে ধ্বনি যেটি লাইভ ইসলামিক সল এর অনুষ্ঠান উপস্থাপিত হচ্ছে প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা চারটা পর্যন্ত যারা শুনছেন আল্লাহ তারা সকলকে উত্তম জাজা দান করুক আরও একবার জানিয়ে দিচ্ছি যে কিভাবে আমাদের সাথে জয়েন করবেন যারা ফেসবুকে আমাদের সাথে যোগ দিতে চান লগ ইন করুন triple W dot Facebook dot com slash radio Dhwani ninety one point two এফএ আর যারা এস এম এস এর মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন করতে চান তারা ফোন মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর ডি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে আমরা মুখতারামের কাছে আবারও আলোচনায় যাবো যে মুখতারাম এ তো গেল হচ্ছে যে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম শোকের বহির প্রকাশ আমরা যেভাবে ঘটাই অনেক ভাই বোনেরা তাদের ব্যাপারে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামের বাণী আমরা শুনলাম এখন আপনার কাছে জানতে চাচ্ছি যে এই আশুরার দিনকে কেন্দ্র করে বিশেষ কিছু আমল আছে কিনা যেগুলো আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে এই আমলগুলো যদি মহরমে করা হয় বা আশুরার দিনে করা হয় বা এই মাসের মধ্যে করা হয় তাহলে বিশেষ কোনো ফজিলত রয়েছে এ ব্যাপারে যদি আপনি কিছু বলার চেষ্টা করেন তাহলে হয়তো বা আমাদের লিসেনাররা আরও উপকৃত হবে এরিফাকে আমাদের সাথে দেখতে পাচ্ছি অনেকেই যোগ দিয়েছেন ফেসবুকে যোগ দিয়েছেন এমডি আশিক ওয়ালিদ তারপরে যোগ দিয়েছেন মোহাম্মদ ওসমান আলী আরও যোগ দিয়েছেন আর এস শামীম আরও যোগ দিয়েছেন নীল দিগন্তে আমরা অনেক প্রশ্ন পেয়েছি মুখতারাম সেই প্রশ্নগুলো আপনার কাছে জানতে চাইব ইনশাআল্লাহ তালা তার আগে যদি আপনি বিষয়টি নিয়ে একটু কথা বলেন যে বিশেষ কিছু আমল এই বিষয়টি আসলে আশুরার দিনের যে বিশেষ আমল বলতে আমরা ইতিপূর্বে বলেছি যে বিশেষ আমল আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এই দিনে রোজা রাখতে হবে জি এবং ইহুদিদের সাদৃশ্য গ্রহণ না করে আগে বা আগে একদিন অথবা পরে একদিন মিলিয়ে দুই দিন রোজা রাখা তো মুসলমানদের জন্য রসিদ করিম সাল্লাহ আলাইসাল্লাম যে নির্দেশ দেন যেই আল্লাহ রব্বুল্লা আলমিনের যে আদেশটা আসে সেটাই হচ্ছে আমাদের জন্য দিন তাহলে এই বিশেষ দিনের ক্ষেত্রে আমরা আমল হাদিসের মাঝে মৌলিকভাবে একটাই পাই জি যেটা পরিষ্কার হাদিসে আসে এবং সহি হাদিসে আছে সেটা হচ্ছে এই যে রোজা রাখা ওই দিন রোজা রাখা এবং এবং আগে একদিন এবং অথবা পরে রোজা রাখা মূলত হাদিসের মাঝে এই কথাটাই পাওয়া যায় জি এছাড়া আর যত আমলগুলি আছে এগুলো পরিষ্কার ভাষায় হাদিসে পাওয়া যায় না জি ধন্যবাদ মুখতারাম আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি ফেসবুক এক ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন উনি জানতে চেয়েছেন যে এই দিনেই নাকি কিয়ামত সংগঠিত হবে এই কথাটা কি কোরআন হাদিসের কথা অনুযায়ী নাকি এটা লোকমুখে প্রচলিত কথা এ ব্যাপারে যদি বলেন হ্যাঁ এই এই কথাটির আসলে মৌলিকভাবে কোনো ভিত্তি নেই বরং এটি একটি লোকমুখে প্রচলিত কথা বানোয়াট কথা এই এর মানে সপক্ষে রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিস মানে পাওয়া যায় হ্যাঁ, পাওয়া যায় না মোহতারাম আমরা একটু ফেসবুকে যেতে চাচ্ছি অনেকেই জীবন ঘনিষ্ঠ কিছু প্রশ্ন করেছেন এস এম এসও করেছেন অনেকে আমি প্রশ্নগুলো একটু কি আপনার কাছে বলবো জি জি প্রথমত হচ্ছে নীল দিগন্তে উনি আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আমিন তারপরে রাকিবুল ইসলাম রিফাত উনি জানতে চেয়েছেন এখন জুমা পড়তে মসজিদে গেলে একটি উট কোরবানি দেওয়ার সোয়াব পাবো এখন এই লেকচার শুনলেও কিছু শিখতে পারবো কি করব এখন আমি বুঝতে পারছি না মানে উনি অনুষ্ঠানও ছেড়ে যেতে পারছেন না আবার মসজিদেও যেতে পারছেন না এখন এই সময় অনুষ্ঠানটা দেওয়া কতটুকু যদি একটু আগে বা পরে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয় নিশ্চয়ই ভাই রিফাত ভাই আমরা এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলবো তবে ইসলামিক অনুষ্ঠান এই অনুষ্ঠানটি এটাও যদি খুদবার মতো মানে আমলের জন্য শোনা হয় তাহলে হয়তো বা খুব একটা ক্ষতি হবে না যদি আমলের জিন্দগিতে হয় যদিও উটের সব পাওয়া যাবে না জি মোহতারাম এ ব্যাপারে কিছু বলবেন কি আপনি আসলে এটি তো কর্তৃপক্ষের বিষয় জি জি যেটা আচ্ছা তারপরে এমডি আশিক ওয়ালিদ উনি জানতে চেয়েছেন জুমার দ্বিতীয় আজানের পর হাত উঠিয়ে দোয়া করা কি সানি আজান যেটা দ্বিতীয় আজান ওই যে ইমাম সাহেবের সামনে যেটা খুদবার আগে দেওয়া হয় এরপরে হাত উঠিয়ে মোনাজাত করার ব্যাপারে কোনো স্পষ্ট দলিল আছে কিনা আর এ বিষয়টা কি আসলে রাসুল সাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত যে নামাজের পরে এই আজানের পরে দু হাত তুলে মোনাজাত করা এ বিষয়টি মোহতারাম এমনিতে মূলত হাদিসের মাঝে এসেছে যে আজানের মাঝে দুই আজানের মাঝে অর্থাৎ আজান এবং একামতের মাঝে দোয়া কবুল হয় এটি সই হাদিস এসেছে এবং রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হাদিস কিন্তু এই দোয়া করার পদ্ধতিটা কি জি কি মানে আজানের পরপরই হাত তুলে দোয়া করতে হবে এর কোনো প্রমাণ পাওয়া যায় না বাকি ওই সময় দোয়া কবুল হয় কথা সত্য এই যেহেতু রসুল করিম সাল্লাহ সাল্লাম থেকে এবং সাহাবায় কেরাম থেকে আজানের পরপর হাত তুলে মোনাজাত করা প্রমাণিত নয় এই জন্য এটিকে বাধ্যবাধক বাধ্য করে নেওয়া যে ওই সময় হাত তুলে দোয়া করা এটা করা ঠিক হবে না বরং এই সময় আজানের পরে মনে মনে দোয়া করে নিতে পারে তার আল্লাহ আল্লাহ রব আলমিন যেহেতু আমাদের সব কথা শোনেন আলিমুম বিজাতি সুদূর তিনি সেই হিসাবে সে মনে মনে দোয়া করবে হাত তুলে দোয়া করবে না জি ধন্যবাদ মোহতারাম মোহাম্মদ ওসমান আলী যোগ দিয়েছেন আর এস শামীম ওনার প্রশ্নটা নিয়ে গতকালও আলোচনা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার তাহলে পূজা যাওয়া কি যায় যাচ্ছে এই কথাটা ইসলামী শরীয়তের কোনো কথা না এটা মানুষের মুখের কথা এটা ওপরে আমল করতে হবে এমনটি বিষয় না তবে কথাটার ব্যাপারে অবশ্যই প্রশ্ন রয়েছে তারপরে আলবিন ইহসান ছেলেদের কি লাল পরা লাল পোশাক পরা হারাম লাল পড়লে নামাজ হবে কি না এমন কিছু আছে কি মোহতারাম আপনার কাছে জানতে চেয়েছেন লাল পোশাকের ব্যাপারে লাল পোশাক পরা পুরুষদের জন্য হারাম এ কথা বলা যায় না বাকি এটা মাকরুহে তাহারিমি বলা হয়েছে ফোকায় কালাম লিখেছেন জি একদম লাল যেটা সেটা মাকরুহে তাহারিমি কিন্তু যদি এটা লালের সাথে অন্য কালারের মিশ্রণ থাকে তাহলে সেটি হারাম হবে না যেহেতু কাপড়টা মাকরুয়ে তাহারিমি তাই এরকম কাপড় পরে যে কাপড় পরা মাকরুয়ে তাহারিমি সে কাপড় পরে নামাজ পড়লে সেটা মাকরু হবে এটি তো স্বাভাবিক এই জন্য এই কাপড় পরিহার করা উচিত কিন্তু যদি একদম লাল না হয় এবং এর সাথে অন্য কোনো কালারের মিশ্রণ থাকে অন্য কোনো ই থাকে তাহলে সমস্যা নেই ধন্যবাদ মোহতারাম রুহুল আমিন সরকার উনি জানতে চেয়েছেন আসসালামু আলাইকুম আশুরার রোজা কয়টি এটা আমরা একটু আগে আলোচনা করলাম দুটি রোজার ব্যাপারে এমডি রাসেল হোসেন রিয়াদ আমাদের সাথে যোগ দিয়েছেন সাইমা সাইমা সুমি তারপরে হিমুর গল্প উনি জানতে চেয়েছেন এক টিভি প্রোগ্রামে আমি আলোচনায় শুনেছি যে কোনো এক ভাই বলেছেন যে নবীর নাতি হুসাইন রাদি আল্লাহ তালুর ওনার জন্য রক্ত ঝরালে কোনো কথাই নাই অর্থাৎ কারণ যে নবীর নাতিকে ভালোবাসবে তাকে নবীজি ভালোবাসবে নবীজি যাকে ভালোবাসবেন তাকে আল্লাহ ভালোবাসবেন আমার প্রশ্ন হলো তাদের জন্য রক্ত ঝরানো কতটা যুক্তিযুক্ত মানে উনি প্রশ্নটা করেছেন যে নবীর নাতি এই দিনে শহীদ হয়েছেন এই জন্য আমরাও মানে রক্ত নিজেদের শরীর থেকে ঝরিয়ে আমরা এই ত্যাগকে উৎসর্গ করব এই বিষয়টাকে কতটুকু যৌক্তিক উনি প্রশ্নটি করেছেন হিমুর গল্প নামের আইডিটা আর কি ভাই যে প্রশ্নটা করেছেন আসলে এটি একটি আবেগী কথা জি এক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে এই যে যদি তাই হয় তাহলে নবীর নাতির তুলনায় অবশ্যই রসুল করিম সাল্লাম আরো শ্রেষ্ঠ জি আরো উত্তম জি তাহলে রসুল করিম সাল্লামের জন্য তার বেশি রক্তাক্ত হওয়া দরকার জি কিন্তু এই কাজটা তো আমরা করি না এরপরে রসুল করিম সাল্লাহ আলী হোসাল্লামের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদার অধিকারী হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহ এরপরে হজরত অমর এরপরে হজরত ওসমান রদি আল্লাহ তালন এবং এরপরে হচ্ছে আলী রদি আল্লাহ এরপরে যদি বলা যায় তাহলে এর পরের তর্ক হচ্ছে হজরত হাসান এবং হুসাইন আনহু কিন্তু হজরত হুসাইন রাজি আল্লাহ তালা আনহুর জন্য যদি আমরা রক্তাক্ত হই তাহলে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ তালাহুর জন্য আমরা কি করব জীবন দিতে হবে জীবন দিতে হবে আর হজরত ওমর রাজি আল্লাহ ইন্তেকাল করেছেন মদিনায় এবং রসুলের জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে জি তাহলে হজরত ওমরের জন্য তো আমাদের আর বেশি রক্তাক্ত হওয়া উচিত শুধু তাই নয় হজরতে সৈয়দুল সোহাদা যাকে বলা হয় অর্থাৎ হামজা রাদি আল্লাহ তালহ সৈয়দুল সোহাদা বলে আল্লাহর নবী যাকে লকব দিয়েছেন পদবি দিয়েছেন সমস্ত শহীদদের যিনি সর্দার জি সেই সৈয়দুল সুহাদার লাশ পোড়া উহুদ প্রান্তরে এবং উহুদ পাহাড়ের উপরে বারো টুকরা হয়ে পড়েছিল এর চেয়ে মর্মান্তিক শহীদ আর কেউ হন নাই ইসলামিক ইতিহাসের মধ্যে তাহলে যদি রসুল করিম সাল্লাহ আলি ইসলামের আত্মীয় স্বজন ইন্তেকাল করলে তার জন্য নিজের শরীরকে রক্তাক্ত করতে হয় মানে নিজেকে মাতম করতে হয় মর্সিয়া করতে হয় তাহলে রসুলের জবারে যাকে বললেন সৈয়দু সোহাদা তার ক্ষেত্রে তো কি করা উচিত মোহতারাম আমরা আপনি যেটা বলতে চেয়েছেন বুঝতে পেরেছি আসলে আলটিমেটলি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের আদর্শ এবং তার বাণী অনুযায়ী জীবন পরিচালনা করা এবং যতটুকু ভালোবাসার কথা যেভাবে রাসুল সাল্লাম ভালোবাসতে বলেছেন সেভাবে ভালোবাসা সকলের দায়িত্ব আর শুধুমাত্র শরীর থেকে কিছু রক্ত ঝরাইলাম কিন্তু রাসুল সাল্লামের সুন্নায় আদায় করলাম না সুন্নার মোটা মানে ধারে কাছেও গেলাম না এবং অন্যান্য ইসলামিক আরও অনেক বিষয় রয়েছে সেগুলোর ধারে কাছে গেলাম না মোট কথা হচ্ছে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম এভাবে শোক প্রকাশের কোনো কথা বলেননি বরঞ্চ আমলের কথা বলেছেন তো এটাই তো আপনি বলতে চেয়েছেন মোহতারাম মোহতারাম আমরা এখন একটি বিরতিতে যাব বিরতির পরে আবারও ফিরে আসবো ইনশাল্লাহ তালা আপনার আলোচনায় সুপ্রিয় শ্রোতা শুনছেন আহকামুল জুমা যারা যোগ দিতে চান তারা সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আডি স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে এছাড়াও যারা ফেসবুকে যোগ দিতে চান তারা লগ ইন করুন W W W dot Facebook dot com আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে এই যে আমাদের এক শ্রেণীর ভাইয়েরা মাতম প্রকাশ করছেন বিভিন্ন কাজের মাধ্যমে এই আশুরাকে কেন্দ্র করে আসলে আলটিমেটলি এর দ্বারা প্রত্যক্ষভাবে ইসলামের তো কোনো উপকার হচ্ছে না এর দ্বারা মানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসলামের কি কোনো ক্ষতি হচ্ছে কিনা যার কারণে মুসলিম সমাজের উপর একটা প্রভাব দেখা যাচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা ইতিপূর্বেই আলোচনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে এর তো ইসলামিক কোনো ভিত্তি নেই এবং ইসলামে এই কাজের প্রতি নিষেধাজ্ঞার আয়াত এবং হাদিস এসেছে এখন বিষয় হচ্ছে যে এর মাধ্যমে আমাদের মুসলিম উম্মাহের মাঝে মুসলিম সমাজের মাঝে কোনো খারাপ প্রতিক্রিয়া হচ্ছে কিনা হ্যাঁ আমি বলবো যে শুধু খারাপ প্রতিক্রিয়া এই শব্দে বললে হবে না বরং মারাত্মক আকারে মুসলিম উম্মাহের মাঝে একটা খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে এই আমরা ইতিপূর্বে হাদিসের আলোকে জানতে পেরেছি যে এই দিনটা শুধুমাত্র কারবালার দিনের কারণেই এই দিনটার শ্রেষ্ঠত্ব নয় বরং রসুল করিম সাল্লাহ সাল্লাম আরও আগেই এই দিনের শ্রেষ্ঠত্ব বলে গেছেন এবং কোরআন করিমের মধ্যে এসেছে যে এটা আরও আসমান জমিন সৃষ্টির সময় থেকেই এই দিনটা শ্রেষ্ঠ কিন্তু শুধুমাত্র কারবালার দিনের কারণে এই দিনটা শ্রেষ্ঠ এই ধারণাটা আমাদের সমাজের মাঝে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে যেটি আসলে ইসলামের মূল বিষয়ের খেলাফ এছাড়া সবচেয়ে মারাত্মক যে বিষয় সেটি হচ্ছে এই যে আমাদের বিশেষ এই শ্রেণীর লোকেরা যখন হাই হোসাইন হাই হুসাইন বলে এই আশুরার দিনটাকে বেছে নিলেন এবং এই দিন তারা এভাবে চিৎকার চেঁচামেচি করতেছেন নিজেকে আঘাত করতেছেন এর মাধ্যমে যে খারাপ প্রতিক্রিয়া হচ্ছে সেটি হচ্ছে এই যে আমাদের পরবর্তী প্রজন্ম তারা রসুল করিম সাল্লাহ আলী হাসাল্লামের নাতি বলতে হজরত হাসান এবং হজরত হোসাইনকে জানতেছে জি কিন্তু রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের এছাড়াও যে আরও নাতি রয়েছেন আরও ছিলেন তাদের ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে ওয়াকিফাল থাকতেছি না এবং রসুল করিম সাল্লাহ সাল্লামের মেয়ে কতজন ছিল আমরা যদি যে কোনো একজন মুসলমানকে জিজ্ঞাসা করি সে বলবে যে হজরত ফাতেমা জি এছাড়া যে আরও মেয়ে ছিলেন হজরত রোকাইয়া হজরত জয়নব এই ব্যাপারেও আমাদের জানা নেই কারণ শিয়ারা এমনভাবে এই বিষয়টাকে উপস্থাপন করতেছে যে রসুল রসুল করিম সাল্লাহ ইসলাম অন্য অন্য মেয়েদের নামও আমরা ভুলে যাচ্ছি জি শুধু তাই নয় হজরত জয়নব রাজি আল্লাহ আনহা এর একজন সন্তান ছিলেন ছেলে সন্তান তার নাম ছিল হজরত নামটা আবদুল্লাহ জি না তার নাম ছিল আলী বিন আবুল আস জয়নবের সন্তান আলী বিন আবুল আস এই আলী বিন আবুল আস তো রসুল করিম সাল্লামের নাতি রসুলের দৌহিদ্র জি কিন্তু এই নামটা কিন্তু আমরা ভুলে গেছি আমরা তার নামটা জানি না এছাড়া জয়নবের গর্ভে আরো একজন সন্তান হয়েছিল যার নাম হচ্ছে উমামা জি বোখারি তো উমামার হাদিস এসে মানে একটা ঘটনা এসেছে এই উমামাকে হজরত ফাতেমা রাজি আল্লাহ আনহার ইন্তেকালের পরে হজরত আলী রাজি আল্লাহ আনহু বিয়ে করেছিলেন এই উমামাকে এই উমামা রসুল করিম সাল্লামের নাতি নাতনি দহিদ্র জি ঠিক তাহলে এই যে ওনাদের নাম কিন্তু আমরা ভুলে গেছি কারণ শিয়ারা এমনভাবে হাই হুসাইন হাই হাসান বলে বলে মানে এই বিষয়টাকে আমাদেরকে প্রভাবিত করে ফেলেছে যে রসুল করিম সাল্লাহাম অন্য নাতিদের ব্যাপারে নাতনিদের ব্যাপারে আমরা জানতে পারি নাই এমনিভাবে রসুল করিম সাল্লাহামের দ্বিতীয় যে মেয়ে রয়েছেন হজরত রুকাইয়া হজরত রোকাইয়া রাদি আল্লাহ আনহা এর গর্ভ একজন ছেলে সন্তান জন্ম নিয়েছিলেন তার নাম হচ্ছে হজরত আবদুল্লাহ বিন উসমান জি ওসমান রাজি আল্লাহর ছেলে এই আবদুল্লাহ বিন ওসমান রাজি আল্লাহর নাম কিন্তু আমরা জানি না অথচ তিনি রসুল করিম সাল্লাহামের একজন দৌহিদ্র একজন নাতি তো এমনিভাবে রসুল করিম সাল্লাহ আলী আসলামের যে ছোট্ট মেয়ে হজরত ফাতেমা তার প্রথম যে সন্তান হয় তার মেয়ে হয় তার নাম তিনি তার বড় বোনের নামে জয়নব রাখেন তারপর আরেকটা মেয়ে হয় তার নাম তার মেঝু বোনের নামে রুকাইয়া রাখেন এবং আরেকটা মেয়ে হয় তখন তার নাম তার ছোট বোনের নামে উম্মে কুলসুম রাখেন জি এরপরে শুধু তাই নয় এরপরে হজরত হাসান হন এরপরে হজরতে হুসাইন হন এরপরে সবার ছোট হচ্ছে হজরত মোহসিন জি তাহলে হাসান হুসাইন ছাড়াও হজরতে ফাতেমা থেকে আরো তিনজন মানে সন্তান সন্তান রয়েছে মেয়ে এবং একজন ছেলে সন্তান কিন্তু আমরা জানি রসুল করিম সাল্লাহ দহিদ্র মানে হচ্ছে হাসান হোসেন এই যে ভুল বুঝাবুঝিটা হচ্ছে কেন কারণ শিয়ারা এবং এই বিশেষ গোষ্ঠীটা হাই হোসেন হাই হোসেন এবং আশুরার দিনটাকে শুধু কারবালা মুখী এইভাবে প্রচারণা করে রসুল করিম সাল্লাহামের রক্ত সম্পর্কীয় আত্মীয়দেরকে আমাদের থেকে ভুলিয়ে দিচ্ছে জি রসুলের দহিদ্রদের আমরা ভুলে যাচ্ছি জনবের রাজিলাত আলহার মেয়েদেরকে ছেলেদেরকে আমরা চিনি না রোকাইয়া রাজিলাত আলহার ছেলেদেরকে আমরা চিনি না অথচ তারাও কিন্তু নবীর দৌহিত্র তারাও নবীর দৌহিত্র এই ভুল বুঝাবুঝিটা এবং এই মানে খারাপ প্রভাবটা কিন্তু খুব মারাত্মক আকারে পড়তেছে আমাদের পরবর্তী প্রজন্ম কি বলবো আমাদের বর্তমান প্রজন্ম অনেকেই এই বিষয়টা ক্ষেত্রে অবগত নয় আচ্ছা। তাছাড়া আরো সবচেয়ে মারাত্মক যে বিষয় জি সেটি হচ্ছে এই যে যখন কারবালার সময়ে শহীদ হয়েছেন তিনি শহীদে কারবালা এটি বলে আমরা শহীদ বলে যেইভাবে তারা এটাকে প্রচারণা করতেছে এর মাধ্যমে ইসলামের সূচনা লগ্ন থেকে যে অসংখ্য শহীদ হয়েছেন আমরা তাদেরকে ভুলে যাচ্ছি তাদের নাম আমরা সেইভাবে স্মরণ করি না অথচ তারাও শহীদ জি যে আমরা এই ইতিপূর্বে বলেছিলাম যে হজরত ওমর রাজিল্লা তালহু রসুলের জায়নামাজে শহীদ হয়েছে রসুলের মসজিদে নবমীতে শহীদ হয়েছেন মদিনায় শহীদ হয়েছে অথচ তার নাম আমরা সেইভাবে নেই না এবং তার জন্য সেইভাবে দোয়া করেন যে তিনি শহীদ হয়েছেন হজরত ওসমান শহীদ হয়েছেন হজরত আলী শহীদ হয়েছেন এছাড়া বদর উহুদ খন্দক হুনাইন ইয়ারমুখ সহ মোতা এরপরে বিভিন্ন জিহাদে অসংখ্য সাহাবা কালাম শহীদ হয়েছেন রসুলের জীবদ্দশায় দুশো ছাপ্পান্ন জন সাহাবি শহীদ হয়েছে এই সকল শহীদদের ব্যাপারে আমরা সেইভাবে তাদের নামগুলি নেই না এভাবে শহীদদেরকে ইসলামের বুনিয়াদি শহীদদের ক্ষেত্রেও আমরা একটা অবিচার করে থাকি তাছাড়া আরও যেই বিষয় সেটি হচ্ছে এই যে রসুল করিম সাল্লাহ আলী আসাল্লামের যে মৌলিক শিক্ষা এর থেকে আমরা আমরা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে দূর করে ফেলতেছি এবং আশুরা বলতে শুধুই কারবালার ইতিহাস এটিকে আমরা বলে দিচ্ছি আরও সবচেয়ে মারাত্মক বিষয় যেটা সেটি হচ্ছে এই যে যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছে যারা শহীদ হয়েছেন যদি আমরা স্বাধীনতা দিবসের দিন যারা শহীদ হয়েছেন তাদের আত্মীয় স্বজনরা রাস্তায় নেমে আসতাম এসে হাই হুতাশ করতাম নিজের শরীরকে রক্তাক্ত করতাম কাপড় ছিঁড়ে ফেলতাম এবং মারাত্মক আকারে বলতাম যে হ্যাঁ তারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে হ্যাঁ তারা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছে খুব মানে মর্সিয়া করতাম মাতম করতাম তাহলে কিন্তু এর মাধ্যমে কি হতো পরবর্তী সময়ে কেউ শহীদ হতে ভয় পেত জি এবং শহীদদের প্রতি এটা আসলে সম্মানের বদলে মানে তারা কেন শহীদ হয়েছে তারা কেন মরে গেল এই জন্য আমি আফসোস করতেছি এবং পরবর্তীতে যেন কেউ শহীদ না হয় দেশের জন্য যেন কেউ লড়তে না যায় এই জন্য যেন আমি মাতম করতেছি মর্সিয়া করতেছি একটা ভীতি একটা জাগিয়ে তোলা হচ্ছে মানে হ্যাঁ। অনুৎসাহিত হবে আর কি অনুৎসাহিত হবে দেশের জন্য লড়তে দেশের জন্য লড়তে সেখানে দিনের জন্য লড়া এটা তো বিশাল বড় একটা সৌভাগ্যের বিষয় সাদত মন্দির বিষয় রসুল করিম সাল্লাহাম নিজেও দোয়া করছেন যেন তিনি শহীদ হতে পারেন শহীদ হওয়া এটা তো গর্বের বিষয় এইভাবে মর্সিয়া মাতম করে শহীদদের মর্যাদাকে ভুলন্টিত করা হচ্ছে জি এবং তাদের এই শ্রেষ্ঠত্বকে ছোট করা হচ্ছে তার মানে মহতারাম আলটিমেটলি আপনি যেটি বারবার বলতে যাচ্ছেন যে এই মহরম আশুরার যে দিনটি এটা কারবালা কেন্দ্রিক যে মানে মর্যাদা কারবালা কেন্দ্রিক যে মর্যাদাটা আমরা দিই বা গুরুত্বটা দিই শুধু এটা কারবালা কেন্দ্রিক বিষয় নয় এটাই তো মূলত হ্যাঁ হ্যাঁ এটা কারবালা কেন্দ্রিক বিষয় তো হওয়ার প্রশ্নই ওঠে না বরং কারবালার ঘটনাটা এমন একটা ঐতিহাসিক দিনে হয়েছে এই জন্য এছাড়াও কারবালার দিনে হজরত হোসেন রাজিয়াল তালানহু শহীদ হয়েছেন এটা খুবই আফসোসনাক ঘটনা এবং খুবই মর্মান্তিক ঘটনা এবং ইসলামের ইতিহাসের একটা বড় একটা মানে বিষয় এটা এবং এটা খুবই মানে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং কষ্টের বিষয় জি মুখতারাম সে সময়ের কিছু ঘটনাকে কেন্দ্র করে অনেক সময় আমরা অনেক সাহাবি আজমাইন দাদি আল্লাহ আনহুম আজমাইনদেরকে নিয়ে সমালোচনা করে ফেলি যে তার এটা ঠিক হয় নাই ওনার এটা ভুল হয়েছে আসলে এ ব্যাপারে সাহাবিদের ব্যাপারে সমালোচনা এ ব্যাপারে যদি কিছু বলেন মোহতারাম আসলে এটির তো মানে সমাধান আল্লাহ রব আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে দিয়ে গেছেন জি সাহাবাই কালামের ব্যাপারে বলেছেন রদি আল্লাহ আন আর গুনা অপরাধ এগুলো আল্লাহ রব আলমিনের ক্ষেত্রে হয়ে থাকে তো আল্লাহ যেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন শুধু তাই নয় আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ মানে বলবো এই বিষয়ে সেটি হচ্ছে এই যে যখন আরবের মুশ্রিকদেরকে আল্লাহর আলামিন বলেছিলেন যে তোমরা ইবান আনো ইদা কির আলহুম আমিনু কামা আমানান নাস সুরায় বাকারার শুরুর দিকে আয়াত যখন মুশ্রিকদেরকে বলা হলো যে তোমরা ইমান আনো কামা আমানান নাস যেমনিভাবে সাহবাহিকেরা ইমান এনেছিলেন তখন মক্কার মুশ্রিকরা সাহাবাই কেরামের ইমানের প্রতি ঠাট্টা করে বলেছিলেন যে আনু মিনু কামা আমানা সোফা যে আমরা কি ইমান আনবো যেমনিভাবে এরকম বোকারা ইমান এনেছে সাহাবাই কেরামকে গালি দিল বোকা বলি তখন আল্লাহ আল্লাহ রব আলমিন যেই শব্দে সাহাবিকে সমালোচনা করা হয়েছে হুবু সেই শব্দে আল্লাহ বললেন আলা ইন্নাহুম হুমুসোফাহা ওই মুর্শিকদেরকে বললেন যে খবরদার আর তিনটা তাকিদ সহ গুরুত্ব সহ আল্লাহ বললেন যে যারা সাহাবিদেরকে সফি বলেছে বোকা বলেছে আসলে তারাই বোকা এই আয়াতের মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছে যারা সাহাবিকে বোকা বলবে তারা বোকা যারা সাহাবিকে মুশ্রেক বলবে তারা মুশ্রেক যারা ফাসিক বলবে তারা ফাসিক এবং যারা কাফের বলবে তারা কাফের এবং যারা দুনিয়া লোভী বলবে তারা দুনিয়া লোভী জি এটা আমাদের তরিকা না বরং আল্লাহ শিখিয়েছেন যেই শব্দে সাহাবিকে গালি দেওয়া হয়েছে সমালোচনা করা হয়েছে হুবুকু সেই শব্দে আল্লাহ আল্লাহ রবুল্লা আলমী এর প্রতিবাদ করেছেন সুতরাং সাহাবাই কেরামের সমালোচনা এটা কোনোভাবেই বৈধ নয় জায়েজ নয় সাহাবাই কেরামের ব্যাপারে আল্লাহ আলমিন অনেক আগেই ফায়সালা করে দিয়েছেন যে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন সুতরাং তাদের বিষয়গুলো নিয়ে আমরা সমালোচনা করার কোনো অর্থ হয় না এবং এটা আমাদের ইমানের অংশও না যে তাদের বিষয়ে মানে দৈনন্দিন কাজকর্মের উপর আলোচনা করে তাদের ব্যাপারে খারাপ কথা বলবো আর হ্যাঁ, জন্য এ থেকে নিজেকে হেফাজত রাখা উচিত জি ধন্যবাদ মোহতারাম সুপ্রিয় শ্রোতা শুনছেন আহকামুল জুমা আপনারাও যোগ দিতে পারেন সেজন্য সেলফোনে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আর স্পেস আপনার নাম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে ফেসবুকে যোগ দিতে চাইলে লগ ইন করুন W W W dot Facebook dot com slash radio ধরে ninety one point two F M মোহতারাম অনেকেই আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছি সাইরা জামিল সানা উনি সাভার থেকে জানতে চেয়েছেন যে আমার প্রায় সময় এমন হয় যে আমি সিজদা একটা দিচ্ছি না দুইটা দিচ্ছি মনে থাকে না যখন মনে হয় একটা দিচ্ছি তখন যদি আরেকটা দিই তখন কোনো সমস্যা আছে কিনা এটিকে আসলে বলা যায় ওয়াসওয়াসা ওয়াসওয়াসা যেটাকে বলে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন যদি সব সময় এরকম হয় তাহলে আপনি নামাজের মধ্যে চিন্তা করে নেবেন যে আপনার গালেবে জন যেটাকে বলা হয় প্রবল ধারণা কোন দিকে যাচ্ছে যেটা আপনার প্রবল ধারণা হবে আপনি সেটাই করবেন এটাই আপনার জন্য সহজ হবে আর যদি এটা প্রথম প্রথম একবার দুইবার হয়ে থাকে তাহলে নামাজটা পুনরায় পড়ে নাও এটাই উত্তম যেহেতু নামাজের মধ্যে রুকু সেজিদা এগুলো এক একটা রুকন এগুলোর ক্ষেত্রে কম বেশি হয়ে যাওয়া এটা নামাজ ভঙ্গের কারণ বাকি যদি এটা সবসময় হয় এটা প্রায় এরকম হয় তাহলে নামাজ নতুন করে পড়ার কোনো প্রয়োজন নাই বরং এক্ষেত্রে আপনি প্রবল ধারণা যেটা হবে সেটাই করবেন এবং এক্ষেত্রে যদি দুই বা তিনের মধ্যে সমস্যা হয়ে যায় যদি দুটাই সমান মনে হয় যে দুইটা দিলাম না একটা দিলাম তখন এই ক্ষেত্রে কমটাকে মানে প্রাধান্য দেবে যে হ্যাঁ কমই হয়েছে অর্থাৎ একটা সেজদা হয়েছে অতিরিক্ত সেজদা দিয়ে দিবেন সমস্যা নেই এক্ষেত্রে যদি আপনার ভুলে ভুলের কারণে আপনি তিনটা সেজদাও দিয়ে থাকেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ ধন্যবাদ মোহতারাম মোহাম্মদ উসমান আলী উনি জানতে চেয়েছেন অনেক মানুষ আসে যারা মাজারে গিয়ে কিছু চায় এটা কি জায়েজ তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা পিস সাহেবদেরকে সিজদাও করে ফেলছি তো এগুলো কি ইসলাম সমর্থনযোগ্য কি না মোহাম্মদ উসমান আলী জানতে চেয়েছেন এ ব্যাপারে যদি বলেন মোহতারাম আসলে হ্যাঁ, এটা তো পবিত্র সরাসরি পবিত্র কোরআন কারিমের খেলাফ একটা আমল যেখানে আল্লাহ তারা বলেছেন ইন্না সলাতি অনুসুকি অমা হেয়া অমামাতি এগুলো সব কিছু আল্লাহর জন্য সলাত জি মানুষের জীবন গুলো সবকিছু আল্লাহ রব আলমিনের জন্য এবং আল্লাহ আল্লাহ তালা আরেক আয়তে বলেছেন যে ওলা তাসজুদুল ইসামসি ওলা আলিল কামার চাঁদ শুরু যেগুলোকে মানে সেজদা করা এগুলো সম্পূর্ণ বৈধ বৈধ নয় সেই হিসাবে পীরকে সেজদা করা কবরকে সেজদা করা সম্পূর্ণ হারাম কাজ কোনোভাবেই এটা জায়েজ নয় আর কোনো কিছু চাওয়া কোনো বান্দার কাছে কোনো মাখলুকের কাছে বিশেষ করে মৃতের কাছে এটা সম্পূর্ণ হারাম কাজ কোনোভাবে এটা বৈধ নয় কবরের কাছে গিয়ে কোনো কিছু চাওয়াটা এটা জায়েজ নয় এটা ইসলামিক রীতি নয় জি ধন্যবাদ মোহতারাম আরেকটি প্রশ্ন আমাদের ভাই করেছেন আবদুল্লাহ উনি জানতে চেয়েছেন যে মাঝহাব মানা কি ফরজ মাঝহাব মানে কেন মানবো বা মাঝহাব মানাটা কি উনি এই বিষয়টা একটু আলোচনা শুনতে চেয়েছেন আপনার কাছে আমাদের যেহেতু আরও আট থেকে নয় মিনিট সময় পাবো আমরা মোহতারাম যদি বিষয়টি মাঝহাব মানার বিষয়ে আসলে বলতে হয় মাঝহাব মানে পথ জি কোরআন এবং সুন্নাহের গভীরে এরকম অসংখ্য মাসাইল রয়েছে যে সকল মাসালাগুলি সবার জন্য জানা সম্ভব নয় জি এবং এটা অনেক কষ্টসাধ্য বিষয় যেমন আমি একটা উদাহরণ দিলে বলতে পারি যে কোরআন কারিমের মধ্যে এক আয়াতের মাঝে আল্লাহ রব আলামিন বলেছেন ইদা কুম তুমিরা সলাতি ফাকসিল উজু হাগম যে তোমরা যখন নামাজে দাঁড়ানোর ইচ্ছা করবে দাঁড়াবে তখন তোমার চেহারাকে ধৌত করবে এখন চেহারার চৌহদ্দি কতটুকু এটা কিন্তু এই আয়াতের মাঝে পরিষ্কার নয় এরকমভাবে কোরআন কারিমের অনেক আয়াত রয়েছে যেগুলো মানে বাহ্যিকভাবে একটি আরেকটার সাথে বিরোধপূর্ণ যেমন কোরআন কারিমের সুরায় বাকারার এক আয়াতে আল্লাহ রব আলামিন বলেছেন যে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার ক্ষেত্রে ওই মহিলার ইদ্যত কি হবে এক্ষেত্রে কোরআন কারিমের নির্দেশ এসেছে যে আল্লাদিনা ইউতাফা রমিঙ্কু ময়াদারুন আজওয়াজান এতরাব্বাস তাবি না আর বাত আশরি ও আশরা চার মাস দশ দিন হচ্ছে তার ইদ্যত কিন্তু এই সুরে বাকারার মাঝে আরেক আয়াতের মাঝে এসেছে এই আয়াতের মাঝে বলতেছে যে এক বছর মানে ইদ্যত এখানে এক আয়াতে বলতেছে মানে এক বছর আরেক আয়াতে বলতেছে চার মাস দশ দিন এক্ষেত্রে আমরা কি করবো এরকম আরো অনেকগুলি বিষয় আছে যেগুলি ইস্তেহাদি বিষয় যেগুলোর ক্ষেত্রে একজন সাধারণ মানুষ কোরআনে কারিম থেকে এবং হাদিস থেকে সরাসরি মাসালাগুলি নিতে পারবে না এবং এর উপরে আমল করতে পারবে না এই ক্ষেত্রে আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ও আতিউল রসুল ও উলিল আমরি বিঙ্কুম যে তোমরা কোরআনও মানবে হাদিসও মানবে সাথে সাথে তোমাদের মাঝে যারা উলুল আম যারা জ্ঞানী বিজ্ঞ মুস্তাই তাদেরকেও মানবে এছাড়া রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিসের মাঝেও এরকম পাওয়া যায় ইদা ইদা তাহাদ আল হাকেম আসাবা ফালাহু আজরান ওয়াইন আজরুন ওয়াহিদুন রাহুল বুখারি বুখারিতে আসছে যে কোনো মুস্তাহিদ যখন ইজতেহাদ করে তখন সে যদি সঠিক হয় তাহলে দুইটা পায় আর যদি ভুল করে তাহলে একটা পায় এমনিভাবে হজরত মাজ বিন জাবালের হাদিস তিরমিজিতে আসছে যেখানে মাজ বিন জাবাল পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি যখন কোরআন এবং হাদিসে পরিষ্কার শব্দে কোনো কিছু না পাবো তখন বিরা ই আমি ইজতেহাদ করবো তখন রসুল সালাম খুশি হয়েছেন বলেছেন আলহামদুলিল্লাহ ওয়াফাকা রসুল আর খুশি হয়েছেন তার ক্ষেত্রে দোয়া করেছেন তো এই সকল আয়াত এবং হাদিসের মাধ্যমে কথা পরিষ্কার যে কোরআন করিমের অনেকগুলি বিষয় আছে যেগুলো পরিষ্কার নয় অস্পষ্ট এবং অনেকগুলি আছে বাহ্যিক গুরুত্বপূর্ণ হাদিসের মাঝে অনেকগুলি বাহ্যিক গুরুত্বপূর্ণ বিষয় আছে এই সকল বিষয়ের ক্ষেত্রে একজন বিজ্ঞ ব্যক্তির অনুসরণ আল্লাহ শরীয়ত মানতে হবে মুখতারাম এই ক্ষেত্রে আপনার জি আপনার কাছে আরেকটি বিষয় জানতে যাচ্ছি যে অস্পষ্ট এই বিষয়গুলো জি তারপরে অনেক বিষয় তো যেটা সমসাময়িক এবং কোরআন হাদিসের ডিরেক্ট নির্দেশ নেই তো সেই বিষয়গুলোর জন্য ইসলামিক শরিয়া রাসুল আসলাম যেমন দুটো জিনিসের কথা বলে গেলেন আর কি অনেকে এটা রেফারেন্স হিসেবে দেয় যে কোরআন এবং সুন্নার বাইরে না যাওয়ার জন্য তো কোরআন এবং সুনার বাইরে যদি না যাওয়া হয় সেক্ষেত্রে তো অনেক মাসালা বের হচ্ছে না এখন এজমা কিয়াস একটা বিষয় রয়েছে জি তো এজমা কিয়াসটা কি যদি একটু সুন্দর এজমা কিয়াস এটা আসলে আল্লাহ তিনটা নির্দেশ দিয়েছেন আতিউল্লাহ আতিউর রসুল ওয়া উলিল আমরি মিনকুম জি এখানে সহজ কথা হচ্ছে উল্লাহ কোরআন ওয়াতিউর রসুল হচ্ছে রসুলের হাদিস ওয়া উলিল আমরি মিনকুমের মাঝে দুইটা বিষয় এই উলুল আমর যারা জ্ঞানী হবেন মুস্তাহিদ হবেন তারা যদি কোনো একটা মাসালায় ঐক্যমত্য পোষণ করেন এর নাম ইজমা যদি তারা ভিন্ন ভিন্ন মত পোষণ করেন তাহলে ভিন্ন ভিন্ন প্রত্যেকটা মতই হচ্ছে একটা কিয়াস আর ইজমা এবং কিয়াস এই দুইটা এবং কোরআন সুন্না এই চারটার সমন্বয়ে মানুষের ইসলামী শরীয়ত পূর্ণ হয়েছে যেমন সহজ উদাহরণের মাধ্যমে রুকু করা ফরজ কোরআন দ্বারা প্রমাণিত এবং রুকুর তাজবি পড়া সুন্না হাদিস দ্বারা প্রমাণিত রুকুতে যাবার সময় তাকবিরটা জোরে বলা হয় ইমাম জোরে বলে আর মুসল্লির আস্তে আস্তে বলে এটা কিন্তু না কোরআনে আছে না হাদিসে আছে কিন্তু সবাই আমল করতেছে এই আমলটা ইজমা দ্বারা প্রমাণিত এভাবে আমি রুকুতে গিয়ে সেজাদ তাজবি বলে ফেললাম সেজদায় গিয়ে রুকুর তাজবি বলে ফেললাম কিংবা রুকুতে গিয়ে আমি কোনো তাজবি পারলাম না হুকুম কি এর হুকুমটা না কোরআনে আছে না হাদিস আছে না ইজমা দ্বারা প্রমাণিত বরং এটা কিয়াস দ্বারা প্রমাণিত এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারবো যে শুধুমাত্র দুই রাকাত নামাজের মাঝে আমার কোরআনও লাগে হাদিসও লাগে ইজমাও লাগে কিয়াসও লাগে এই চারটা ছাড়া দুই রাকাত নামাজ পড়া অসম্ভব তো যেহেতু অসম্ভব এই জন্যই মাঝহাব মানে হচ্ছে মুজতাহিদিন ফোকায় কারাম কোরআন এবং সুন্নাকে সামনে রেখে তারা যে সকল মাস আলাকে বের করেছেন এর নামই হচ্ছে মাঝহাব জি যে এলাকায় যে মাঝহাব অর্থাৎ যেই মাঝহাবের মাসাইলগুলি কোরআন এবং সুন্না থেকে বের হয়েছে সেগুলো যে এলাকায় যাদের মাধ্যমে প্রবেশ করেছে এবং যে এলাকায় প্রবেশ করেছে ইসলাম আসার পর থেকে ওই এলাকা সেই মাঝহাবটাই মানবে ভিন্ন মাঝহাব সেখানে প্রবেশ করে সেখানে ফেতনা করবে না জি ধন্যবাদ মোহতারাম চমৎকার আলোচনার জন্য অনেকে এই বিষয়টি নিয়ে মানুষকে বিভ্রান্তি মধ্যে ফেলে দেয় সেটি হচ্ছে মহানবী সাল্লাম কোন মাঝহাবের অনুসারী ছিলেন এরকম কথা বলে হটকারী কথা আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি আছে কিনা এটা এবং আমরা আরেকটা বিষয় মোহতারাম আমরা দুই মিনিট সময় পাবো সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই চারজনকে কেন আমরা চারটা মাঝহাবি কেন হবে এরপরও তো আরও অনেক বড় বড় ইসলামিক স্কলার রয়েছেন তাদেরকে কেন আমরা উলিল আমদের মধ্যে রাখি না এরকম অনেক ধরনের কথা সরি <coughs> আসলে এই কথাগুলোর কোনো ভিত্তি আছে কিনা বা এর ব্যাপারে আপনি কি বলবেন প্রথম নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে এটা মাঝহাবের অর্থ না জানার কারণে কথাটা বলি এই কথা আর মাঝহাব হচ্ছে পথ জি আর রসুল করিম সাল্লাম হচ্ছে আমাদের মঞ্জিল রসুল করিম সাল্লাম মঞ্জিল আর মাঝাব হচ্ছে পথ তাহলে ইমাম আবহানি আমাদের একটা পথ মানে তার মাধ্যমে আমরা রসুল করিম সাল্লাহামের আনিত বিধানগুলি পর্যন্ত পৌঁছি জি তো রসুল আবার মাঝহাব মানতে যাবেন কেন তাহলে তো আমরা বলতে হবে যে ইমাম সাহেব জামাতে নামাজ পড়েন না কারণ ইমাম তো কারো একতেদা করেন না কারণ জামাতের নামাজ পড়ার জন্য কারো একতেদা করতে হবে ইমাম তো কারো একতেদা করেন না তাহলে মানে ইমাম ইমামের কোনো ই নেই ইমাম জামাত নামাজ পড়ে হাস্যকর কথা আচ্ছা আচ্ছা একতেদা করবে তো হচ্ছে মুক্তাদি আর মাঝহাব মানবে হচ্ছে যারা গায়ের মুজতাহিদ গায়ের মুজতাহিদ ব্যক্তি আর রসুল করিম সাল্লাম নিজে তো সারে তিনি আবার কারো কারো মাঝহাব মানতে যাবেন কেন সাহাবাই কারো আমার মাঝহাব মানা প্রয়োজন নেই কারণ তারা নিজেরাই মুস্তাহিদ এক একজন ছিলেন তো মুস্তাহিদ তো কারো মাঝহাব মানবে না হাস্যকর একটা প্রশ্ন এটা না বোঝার কারণে অনেকেই করেন অনেকেই করে থাকেন না বোঝার কারণে আরেকটা বিষয় যেটা সেই বিষয়টা হচ্ছে আরেকটা বিষয় মোহতারাম আপনার কাছে জানতে চেয়েছিলাম যে সাহাবির ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মানে চারটা মাঝহাব আমরা কেন চারটা মাঝহাব এরপর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হচ্ছে এই যে আমরা এই ক্ষেত্রে যেটা মূল বিষয় সেটা হচ্ছে যে এই যে চার মাঝহাব এখন পাওয়া যায় এটা একটা বিষয় চার মাঝহাবের মাঝে ইসলামী শরীয়তের পূর্ণাঙ্গ জীবন বিধান একজন মানুষ জন্ম নেবার পর থেকে মৃত্যু পর্যন্ত এবং তার সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পারিবারিক জীবন এভরিথিং যেইভাবে সুন্দর করে লিপিবদ্ধ আকারে আছে এবং এগুলো সূত্র পরম্পরায় যেদিকে ইসলাম প্রবেশ করেছে সেখানে প্রবেশ করেছে এইভাবে সূত্র পরম্পরায় আর কোনো মাঝহাবের বিষয় পাওয়া যায় না না কিতাব পাওয়া যায় না মুফতি পাওয়া যায় না মহাদ্দিস পাওয়া যায় কিছুই পাওয়া যায় না আমরা যদি মহাদ্দিসিনে কেরামের সিলসিলাও দেখি তবকাতের কিতাবগুলি দেখি যেখানে মহাদ্দিসিনে কেরাম কোন মাঝহের অনুসরণ করেছেন সেখানে আমরা পরিষ্কার দেখতে পারবো যে যেমন ইমাম বখারির ক্ষেত্রে আসে যিনি শাফি মাঝহের অনুসারী ছিলেন ইমাম মুসলিম শাফি মাঝহের অনুসারী ছিলেন তারপরে ইমাম নাসাই শাফি মাঝহের অনুসারী ছিলেন এমনিভাবে আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে বুখারির রেফারেন্স অনেকে দেন যে এত নম্বর হাদিস আসলে সহি হাদিস বলতে কি ছয়টা কিতাব রয়েছে ছয়টার বাইরে কি কোনো সহি হাদিসের কিতাব নেই এক দুই নম্বর প্রশ্ন হচ্ছে ইমাম বুখারি রহমতুল্লাহ যে সমস্ত উস্তাদ রয়েছেন আর কি তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি ইমাম বুখারি রহমতুল্লাহ আলীর চাইতে অনেক বেশি জানতেন না কম জানতেন এ বিষয়ে কি কোনো পর্যালোচনা করা যায় কিনা সংক্ষিপ্ত সময় আর কি প্রথম নাম্বার বিষয় হচ্ছে যে বোখারি বোখারি এবং সিয়াসিত্তা আসলে এটা ভুল যে কেউ যদি বলে যে ছয় কিতাবের মধ্যেই সহি হাদিস সীমাবদ্ধ তাহলে এটা ভুল কথা হবে কারণ আর অনেক বড় বড় হাদিসের কিতাব ইতিপূর্বে লিপিবদ্ধ হয়েছে এবং বোখারির আগে মুসান্নাফ ইবনে আবি সাহেবা যারা এবং বোখারির ওস্তাদ ইমাম বুখারের ওস্তাদ মোসান ইবনে আবু বকর ইবনে আবি সাহেবা যিনি ইমাম বুখারের ওস্তাদ এবং বুখারি শরীফে ওনার কাছ থেকে বেশ কিছু বিশ পঁচিশের উপরে হাদিস এসেছে তিনি এক বিশাল গ্রন্থ লিখেছেন মোসান্নফ ইবনে আবি সাহেবা এছাড়া আরও অনেক গ্রন্থ রয়েছে যেগুলোর মধ্যে সহিবনে হিব্বান আছে সহিবনে খুজাইমা আছে মুসনাদুল বাজার আছে মুসনাদুল হুমাইদি আছে তারপরে মুসনাদ আহমদ আছে এরকম আরও অসংখ্য কিতাব রয়েছে যেখানে প্রচুর পরিমাণ সহি হাদিস রয়েছে সুতরাং এই কথাটা বলা ভুল যে সহি হাদিস শুধুমাত্র ছয় কিতাবে সীমাবদ্ধ হয় এই কথা ঠিক নয় জি ইমাম আবহানি রহমতুল্লাহ যে বিষয়টি বললেন ইমাম বুখারি রহমতুল্লাহ কোনো তালিম নিয়েছেন কিনা ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই তো সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে পাননি কারণ ইমাম বোখারি রহমতুল্লাহ অনেক পরের অনেক পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এন্তেকালের চৌচল্লিশ বছর পরে মাত্র ইমাম বোখারি রহমতুল্লাহ মাত্র জন্ম নিয়েছেন জি যেহেতু তিনি দুশো ছাপ্পান্ন হিজড়িতে জন্ম আর ইমাম বোখারি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একশো পঞ্চাশ হিজড়িতে ইন্তেকাল করে চলে মানে ওনার ছাত্রের ছাত্র ওনার ছাত্রের ছাত্র এক সূত্র নিয়ে বরং অসংখ্য সূত্রে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর ছাত্রের ছাত্র হয়েছেন যেমন ইমাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই হচ্ছেন ইমাম বখারের ওস্তাদ আর ইমাম ইমাম আহমদ রহমতুল্লাহ আলী হচ্ছেন ইমাম আবু ইউসুফের ছাত্র আর ইমাম আবু ইউসুফ হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মানে সরাসরি দীর্ঘ সময়ের ছাত্র এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যাবে যেখানে বোঝা যায় যে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এলমের মাধ্যমে এবং তার মাধ্যমে অনেক ইস্তেফাদা করেছেন অনেক ফায়দা পেয়েছে জি ধন্যবাদ মোহতারাম একটু পরে যেহেতু আমাদের খুদবা শুরু হয়ে যাবে আমরা অনুষ্ঠান শেষ করব আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে আরো অলঙ্কৃত করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আল্লাহ তালা উত্তম জাজা দান করুক জাজাকাল্লাহ খরান হাসান ফিদ্দার আইন আল্লাহ তালার কাছে এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ তালা আমাদের সকলকে কবল করেন আমিন সুপ্রিয় শ্রোতা যারা এতক্ষণ আমাদেরকে শুনলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মোহতারাম যে সমস্ত আলোচনা করেছেন সেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করার চেষ্টা করি আল্লাহ তালা সকলকে সেই তৌফিক দান করুক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সেই দোয়া এবং শুভকামনা রইল সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত Allahu Allahu Allahu Allahu